রহিমুর রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিমুর রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝড় ঝড় বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝরনা ধরা তোমার সৃষ্টি সাগর নদী তোমার সৃষ্টি রবি তোমার সৃষ্টি চন্দ্র তারা তোমার সৃষ্টি ঝরে না ধরা তোমার সৃষ্টি সাগর নদী তোমার সৃষ্টি গ্রহ রবি তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝরে অজর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তোমার সৃষ্টি এই ধরনী তোমার সৃষ্টি বিছানো জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ সবি তোমার সৃষ্টি এই ধরণী তোমার সৃষ্টি দিশান জমি তোমার সৃষ্টি বৃক্ষরাজি তোমার সৃষ্টি মানুষ সবি তুমি যে মহান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে জড় জড় বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি মুজার প্রভু আল্লাহ তালা যেদিকে তাকায় সবই সৃষ্টি তোমার তোমার পথে যেন চলি সদা কবুল করো প্রভু জীবন মুদের প্রভু আল্লাহ তালা যেদিকে তাকায় সবই সৃষ্টি তোমার তোমার পক্ষে যেন চলি সদা কবুল কর প্রভু জীবন আমার তুমি চির অমুনা রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান তুমি করেছ আমায় সৃষ্টি তোমার নামে ঝরে অজর বৃষ্টি তুমি দয়াবান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান রহিম রহমান তুমি দয়াবান অসীম মেহেরবান তুমি মহিয়ান